আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবতুল মুতাকিন ওসলাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ইউল মুরসালিন নবীন মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত শ্রোতাও ও দর্শক মণ্ডলী আমরা মহিলাদের সম্পর্কে স্ত্রীগণদেরকে সদ উপদেশ দেওয়ার অধ্যায় নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম তো ইতিমধ্যেই এ বিষয়ে আমরা কোরআনের আয়াত এবং কিছু হাদিস আমরা শ্রবণ করেছি আজকে এ বিষয়ে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব সেই হাদিসটি হলেই ওয়ান মুআবিয়া তাবনি হাইদা রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه মুআবিয়া বিন হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কুলতু আমি বললাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা হাক্কু জাউজাতি আহাদিনা আলাই যে আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীগণ যারা আছে তো এ স্ত্রীর হক আমাদের উপর কি কি হক অর্থাৎ আমরা কোন কাজ করলে স্ত্রীর হক আদায় করেছি বলে আমরা মনে করতে পারবো সে কাজটা আমাদের দায়িত্ব কি কয়লা তখন তিনি বললেন আন্তু তাইমাহা ইদা তাইমতা তুমি যখন খাবে তাকেও তখন খাওয়াও তুমি যেমন খাবে তাকেও তেমন খাওয়াও তুমি যখন পরিধান করবে তাকেও পরিধান করাও তার অর্থ হলেই যে আমি শুধু সুন্দর সুন্দর কাপড় চোপড় পরলাম যখন যা ইচ্ছা মার্কেটে গেলাম নিয়ে আসলাম কিন্তু তার খেয়াল করলাম না ঠিক নাই আমি খাওয়ার সময় মতো আমি খেতে পারলাম খেয়ে উঠা চলে গেলাম আর স্ত্রীকে জিজ্ঞাসা করলাম না যে তার কাছে খাওয়া কি আছে কতটুকু আছে সে কখন খাবে এটা ঠিক না আমি খেয়েছি তাকেও জিজ্ঞেস করতে হবে প্রয়োজনে সেও খাবে সাথে খাবে তো আন্তুত এমাহা ইদা তাইমতা তুমি যখন খাবে তাকেও তখন খাওয়া দাও অতাক সুহা ইদাক তাসেইতা আর তুমি যা পড়বে যখন পড়বে তাকেও তা পড়াও ওলা তাজরিবিল ওয়াজ আর কোনো প্রয়োজনে যখন যদি কখনো তার কোনো অসৎ আচরণের কারণে যদি কখনো যদি তাকে একটু মারার প্রয়োজন মনে করা হয় তো ফালা তাজরিবিল ওয়াজ চেহারায় যেন না মারো চেহারায় মারা চলবে না এটা হারাম ওলা তুকাব্বেহ এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করা ঠিক না অশ্লীল ভাষায় গালিগালাজ করা ঠিক না ওলা তাহজুর ইল্লা ফিল বাইত আর তুমি যদি তাকে সায়স্তা করার জন্য তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে যদি তুমি বিছানা আলাদা করে দাও সাময়িক বলো ঠিক আছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তো এই বিচ্ছিন্নটা যেন ঘরের ভিতরেই থাকে এমন না যে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন গেটের বাইরে যাও তোমার দরকার নেই ঠিক না এটা এতে কি হবে এর দ্বারা সংশোধন হবে না আরও পরিবেশ নষ্ট হয়ে যাবে আরও হাদিসটি রেওয়ায়ত করেছেন আবু দাউদ এবং হাসান পর্যায় হাদিস ওয়ান আবি হুরারাত রাজি আল্লাহ আনহু কল কল রসুল উল্লাহাম আকমালুল মুমিনিন ইমানান আহসানুহুম খুলুক আবু হুরার রাজি আল্লাহ তালাহু তিনি বলেন রসুল্লাহাম বলেছেন যে মমিনদের মধ্য হইতে পরিপূর্ণ ইমানদার মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হবে সুবাহান্লাহ যার চরিত্র বেশি সুন্দর সেই পরিপূর্ণ মমিন বলছেন ও খিয়া রুকুম লিনিসাইহিম আর তোমাদের মধ্য থেকে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তিকে বলা হবে যে তার স্ত্রীর কাছে সুন্দর বলে বিবেচিত হবে যে স্ত্রীর কাছে ভালো যে স্ত্রী বলবে না আমার স্বামী সুন্দর ভালো ভদ্র সদাচরণ তাহলে ওই ব্যক্তিকে তাকেই গণ্য করা হবে যে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী এখন বাহিরে আমি মানুষের কাছে ভালো থাকলাম কিন্তু বাড়িতে যে একেবারে গরম সেখানে যে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলাম না গালিগালাজ করলাম মারপিট করলাম তাহলে আল্লা নবী বললেন না এটা কি সম্ভব দিনের বেলা তুমি তাকে গালিগালাজ করবা তার উপর জুলুম করবা নির্যাতন করবা আর রাত্রিবেলা তুমি কার তার থেকে আবার তুমি ফায়দা উঠাবা তো এটা কেমন কথা ওয়ান ইয়াস ইবনে আবদুল্লাহ ইবনে আবি দেবা বিন রাজি আল্লাহ আনহু কল কল রসুল্লাহাম লা তগরিবু ইমা আল্লাহ ইয়াস বিন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ রসুলাম সকল সাহাবা একরামদেরকে বলে দিলেন লা তাদরিবু ইমা আল্লাহ তোমরা আল্লাহর দাসীদেরকে মেরো না তার মানে তোমরা স্ত্রীদেরকে যেন মেরো না ফাজা ওমর রাজি আল্লাহ আনহু ইলা ইল্লাহ ওমর রাজি আল্লাহ তালানহু আল্লাহ রসুল কাছে এসে বলছেন ইয়া রসুল আলহ আল্লাহ রসুল আলা বলছেন স্ত্রীরা তো তাদের স্বামীর উপর চড়াও হয়ে গেছে তার অর্থ হল এই যে আল্লাহ নবী বলছেন যে মারা যাবে না এখন স্ত্রীদের দাপট হয়ে গেছে বেশি আমাদের তো মারতে পারবে না মারতে নিষেধ করেছেন আল্লাহ রসুল তো এরা উল্টা আরও চাপ সৃষ্টি করেছে স্বামীদের উপর তাদের আচরণে তাদের কার্যকলাপে স্বামীরা পেরেশান হয়ে গেছে যে কি মুশকিল তাদেরকে মারাও যাচ্ছে না এবং তাদের আচরণটাও যেন উল্টে গেছে তো যখন এই অবস্থা হয়েছে তো আল্লাহ নবী ইসলাম বলছেন ফারাক খাসাফি জারবিহীন না তো আল্লাহ নবী বললেন ঠিক আছে যদি এমনই হয় তারা যদি কোনো বাড়তি কাজ করে ফেলে দেয় তাহলে প্রয়োজনও তাদেরকে হালকা মারতে পারবা তো আবার যখন অনুমতি পেল মারের তো বলছেন বলছেন আল্লাহ নবী সাল্লামের স্ত্রীদের কাছে এসে বহু স্ত্রীগণ এসে শেখায়ত করতেছে আল্লাহ নবী মারা যখন অনুমতি দিয়েছেন আমাদেরকে তো মারতেছে তারা ফাকাল রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাম আক্ষেপ করে বললেন ওয়ালাকদ আতাফাবি আলী মাইতি মোহাম্মদিন নিসাউন ইয়াসকুন জাহুন্না লাইসা উলাইকা বিখিয়ারিকুম রাওয়াবু দাউদ আল্লাহ নবী সাল্লাম বললেন যে মোহাম্মদ সাহাশলামের পরিবারের কাছে বহু নারী এসে তাদের স্বামী সম্পর্কে অভিযোগ করছে শুনে রাখো যেই স্বামী সম্পর্কে তাদের স্ত্রীরা অভিযোগ করছে আমি তাদেরকে ভালো মানুষ বলে আমি মনে করি না আমি তাদেরকে ভালো মানুষ বলে মনে করি না হ্যাঁ বিশেষ প্রয়োজনে যদি এরকম কোনো ঘটনা ঘটে বসে আপনি একটা বলছেন সে আর একটা করছে অবাধ্য হয়ে যদি চলে তাহলে সেই ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে হালকা ফুলকা তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বলেছে কিন্তু তার অর্থ এটা নয় যে আমাকে অনুমতি পেলাম বলে যে আমি একেবারে তাদের উপর পুরোটা চড়াও হয়ে বসবো এটাও ঠিক না وعن عبد الله بن عمر بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الدنيا متاع وخير ইহা আল মারা আতুসালেহা রওয়াহ মুসলিম আবদুল্লাহ বিন আমর বিন আস রাজিয়াল্লাহ তাল আনহু বলেন আন্না রসুর আল্লাহ সাল্লাম কল আর দুনিয়া মাতা দুনিয়া সবগুলি একটি বস্তু বিশেষ একটি জিনিসের মতো দুনিয়া যত জিনিস আছে যেটা আমরা যতই কিছু মূল্যবান মনে মনে করি এটাকে মাতা বলা হয়েছে এটা কি বলা হয়েছে মাতা মানে এটা একটা সামান্য একটা বস্তু মাতা কাকে বলা হয় বলছে এ বিষয়ে আরবি ভাষা মাতা বলছে দুনিয়া সবগুলি মাতা মানে নিকৃষ্ট জিনিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন দুনিয়া যদি আল্লাহর নিকটে একটা মাসির পাখার পরি সমতুল্য যদি দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে থাকতো তাহলে আল্লাহ তালা কোনো কাফেরকে এক ঘোঁট পানীয় তিনি দিতেন না আল্লাহ নবী সাল্লাম একসময় পথে হেঁটে যাচ্ছিলেন তো দেখলেন একটা মরা ছাগল কান কাটা ছাগল সেখানে পড়ে আছে তো আল্লাহ নুসাম সাহাব একরামদেরকে বললেন যে এই মরা কান কাটা ছাগলটাকে কত আমি কিনে নিবা তো সাহাব এখরাম বললেন হে আল্লাহ নবী একে তো মরা এটা কি মানুষ কেউ কিনবে আচ্ছা মরাও আবার কান কাটা এটা কি কেন কিনবে কী লাভ বলছেন আর দুনিয়া আহ্বানুমিন জালিক আল্লাহর নিকটে এই দুনিয়াটা এই পচা এই মরা কানকাটা ছাগলের চাইতেও নিকৃষ্ট বেশি তো এই দুনিয়ার কোনো আসলে আমরা যত যাই কিছু মনে না করি যে এত সুন্দর এত কিছু আল্লাহ নবী বলছেন আর দুনিয়া হলবুন হাজিরাতুন দুনিয়াটা মিষ্টি জায়গা সবুজ জায়গা এখানে থাকতে ভালো লাগে মনোরম পরিবেশ পাওয়া যায় এখানে মন টিকে যায় কিন্তু এই দুনিয়াটা হলো আখেরাতের তুলনায় একেবারে তুচ্ছ একেবারে তুচ্ছ আল্লাহ নবী সালাম বলেছেন যে জান্নাতে আল্লাহ পাক যে নিয়ামতগুলি রেখেছে সেই তুলনার দুনিয়ার বলছে মালা আইন রাত ওলা উদুন সামিয়াত ওলা খাতারা আলা কালবি বাসার কোনো মানুষ চোখেও দেখেনি কানেও শোনেনি অন্তরে কল্পনাও করতে পারবে না বলছে যে হুর যেটা আল্লাপাক জান্নাতে যে হুর দিবে এই হুর যদি একবার দুনিয়ায় শুধু এক নজর তাকায় তাহলে দুনিয়ার পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে তাহলে সে কেমন রূপ আজকে সেটা অনুমান করা যেতে পারে পারে না তো আল্লাহ বলেন আর দুনিয়া মাতা অখায়ু মাতা দুনিয়া আলমারা আতুসালেহা দুনিয়াটা হলো একটা বস্তুর মতো দুনিয়াটা হলো একটি বস্তু বিশেষ আর এই দুনিয়ার যত আসবাবপত্র আছে যত জিনিস আছে এই সকল জিনিসের মধ্য হইতে সবচেয়ে উত্তম এবং ভালো জিনিস আল মারা আতুসালেহা তোমার নেক স্ত্রী নেক স্ত্রী এই জন্য আল্লাহ নবসাম বলছেন তুন কাহুল মারা আতুলি আরবাইন মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে কি দেখে লি মা আলিহা ওয়ালে জামা আলিহা ওয়ালাই হাসাবিহা সৌন্দর্যতা দেখে বংশ দেখে অর্থ দেখে দিনদারি দেখে তুমি স্ত্রী নাও তুমি যে মেয়েটা নিবা তাকে দেখো যে সে নামাজি কিনা তার ভিতরে দিন আছে কিনা আল্লাহর ভয় আছে কিনা এই ধরনের মেয়ে যদি কেউ পেয়ে যায় তাহলে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সে পেল আর এটা যদি না হয় তাহলে যেই মেয়ের ভিতরে দিন নেই তার কাছে দুনিয়াও নিরাপদ না সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশা আল্লাহ তালা الله أكبر الله أكبر আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصدح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা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 আল্লাহ বলছেন আর রেজাল পুরুষরাই নারীর পরিচালক হবে আর রিজাহালু কওয়ামুন আলী নিসা পুরুষ নারীকে পরিচালনা করবে এটাই নিয়ম আল্লাহ তারা পুরুষদেরকে শক্তিশালী বানাচ্ছে কেন বিমা ফদ্দাল্লাহ বাদ আহম আলাহাবাদ কারণ আল্লাহ তালা একটার উপর আরেকটাকে কী দিয়েছে ফজিলত দিয়েছে একটার উপর আরেকটাকে আল্লাহ তালা সম্মান দিয়েছে স্ত্রী চাইতে স্বামীর ফজিলত বেশি তার সম্মান বেশি অবিমা আনফাকুমিন আমিহিম এবং এই জন্য স্বামী নারীকে পরিচালনা করবে যেহেতু নারীর ভারণ পোষণ সব কিছু করে কে স্বামী করে তার উপর খরচ করে কে স্বামী করে হাত বলছেন সতী নারীরাই আনুগত্য নারী হয়ে থাকে যাদের ভিতরে সতীতা আছে সৎ নারী এরা কি করে এরা পুরুষদের আনুগত্য করে হাফিজাতুল্লিল গাইব বিমা হাফিজ আল্লাহ এবং স্বামীর অনুপস্থিতিতে আল্লাহর তত্ত্বাবধানের অধীনে তাদের অধিকার তারা রক্ষা করে অর্থাৎ স্বামী যখন অনুপস্থিত থাকে তখন সে অনুপস্থিত থাকা অবস্থায় আল্লাহ তালা যে তাকে হেফাজত করার যে দায়িত্ব দিয়েছে এ বিষয়ে স্ত্রীগুণ স্বামীর সব হেফাজত করে স্বামীর ইজ্জতের হেফাজত করে স্বামীর অর্থের হেফাজত করে তো এগুলো জিনিস তারা খেয়াল করে এ বিষয়ে প্রথম যে হাদিসটি ওয়ান আবি হুরারা তরাদিয়াল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইজা দা আর রজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফালাম তাতিহি ফাবাতা গদবানা আলাইহা লানাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা মুত্তাফাকুন আলাই আবু হরার রাজা আল্লাহ তালাহু তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যখন কোনো স্বামী তার স্ত্রীকে যদি সে কাছে ডাকে ফালাম তাতিহি কিন্তু স্ত্রী তার কাছে আসে না ফাবা তা গজবান আলাইহা স্বামী তার উপর রাগ করে শুয়ে পড়ল স্ত্রীকে ডেকেছে স্ত্রীর কাছে আসলো না স্বামী রাগ করে শুয়ে পড়ল সকাল হওয়ার পর্যন্ত ফেরেস্তা ওই স্ত্রীর উপর আল্লাহ লানত করে অফি রেওয়ায়তিল্লাহুমা ইদা বা বাতাতিল মারাতু হাজিরাতান ফেরাসা জৌজিহা হাত্তা তসবিহা আরেকটি রেবাইতে এ ধরনের শব্দ আছে যে কোনো মহিলা যদি সে আলাদা হয়ে শুয়ে পড়ে তাহলে তার উপর আল্লাহর ফেরিস্তা লানত করে সকাল পর্যন্ত অফি রেওয়ায়তিন আরেকটি রেওয়ায়তে আছে কয়ালা রসুলাম আল্লাহ রসুলাম বলেছেন ওয়াল্লাদি নফসি বিয়াদিহি মা মিন রজুলিন ইয়াদু ইলা ইল্লা কান আল্লাদি ফিসামাই সাহিতান আলাইহা হাত্তা আনহা আল্লাহ নবী সাল্লাম বলেন আমি ওই জাতের কসম খেয়ে বলছি যার হাতের মুঠের মধ্যে আমার জান আছে বলছে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী যদি বিছানায় আসতে যদি অসম্মত দেখায় সে যদি অস্বীকার করে না আসে বলছেন ইল্লা কান আল্লাদি ফিসামা যে রব আল্লাহ আসমানে আছেন উনি এই স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে যান রাগ হয়ে যান যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপর রাজি এবং খুশি না ওয়ান আবি হুরারত রাদিয়াল্লাহু আন আইদান আন্না রাসূল আল্লাহ সাল্লাম قال لا يحل لامرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه আবু হুরারা রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহিল্লুলি ইমরাতিন কোনো স্ত্রীর জন্য এটা জায়েজ নাই যে আন তাসুমা ও জাউজুহা শাহিদুন যে সে কোনো নফল শ্যাম পালন করবে এবং তার স্বামী উপস্থিত আছে স্বামী বাড়িতে আছে স্বামী উপস্থিত আছে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী নফল শ্যাম পালন করতে পারবে না ওয়ালা তা আজানাফি বাইতিহি ইল্লা বি এবং কোনো মানুষকেও সে স্বামীর বাড়িতে জায়গা দিতে পারে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে অমুক ব্যক্তি গেটে আসছে অমুক ব্যক্তি বাড়িতে আসতে চাচ্ছে তাকে অনুমতি দিব কি না স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী স্বামীর বাড়িতে কাউকে অনুমতি দিতে পারে না وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال كلكم راع وكلكم مسؤول عن رعيته ওয়াল আমিরু রাইন ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইত জাওজিহা ওয়া ওয়ালাদিহি ফাকুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি মুত্তাফাকুন আলাই ইবনে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লুকুম রাইন তোমরা সকলেই দায়িত্বশীল তোমরা সবাই গার্জেন তোমরা সবাই পাহারাদার ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি যারা তোমার তোমাদের অধীনে থাকবে তোমাদের অধীনস্থদের সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এর অর্থ কি আল আমিরুর আইন যে আমির হবে দেশ পরিচালক হবে গোত্রের পরিচালক যে প্রধান এবং আমির হবে তার অধীনে যত মানুষ চলবে তাদের সম্পর্কে এই ব্যক্তির কাছ থেকে আল্লাহ তালা অবশ্যই হিসাব নেবেন ওয়ার রাইন আলা আহলি বাইতিহি আর একজন পুরুষ তার পরিবারের জন্য সে একজন দায়িত্বশীল একজন পুরুষ একজন পিতা স্বামী সে তার পরিবার পরিবারের ব্যক্তিবর্গের জন্য সে একজন দায়িত্বশীল এবং তাদের অধীনে যারা থাকবে তাদের সম্পর্কে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন ওয়াল মারা আতু রায়াতুন আলা বাইতে জিহা ওয়ালাদিহি এবং স্ত্রী সে স্বামীর বাড়ি এবং স্বামীর সন্তানের সে দায়িত্বশীল স্বামী তাকে বাড়িতে রেখেছে এবং সন্তানদেরকে লালন পালন করার দায়িত্ব কার স্ত্রীর বিধায় তাদের এই বিষয়ে স্ত্রীদিকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার বাড়িটা কিভাবে পরিচালনা করেছো বাচ্চাদের সঙ্গে কি আচরণ করেছো তাদের সঙ্গে কি করেছো এটা জিজ্ঞাসা করা হবে ফাকুল্লুকুম রায়ন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অকুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি প্রত্যেকের যারা যাদের বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল অধীনস্থদের সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে মুত্তাফাকুন আলী বোখারি মুসলিমের হাদিস ওয়ান আবি আলিয়িন طلق ابن علي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا دعا الرجل زوجته لحاجته فلتأته ওয়াইন কানাত আলাত্তান নূর রওয়াহ তিরমিদি ও নিসাই ওকাল তিরমিদি হাদিসুন হাসানুন সাহি আবু আলী তালাক বিন আলী রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহাম বলেছেন ইদা দা আর রজুলু জাউজাতুহু যদি কোনো স্বামী তার স্ত্রীদেরকে নিজের কাছে ডাকে ফালিতাতিহি তাহলে স্ত্রী যেন অবশ্যই তার স্বামীর কাছে চলে আসে ওয়াইন কানাত আলাত্তান্নুর সে যদি চুলার উপরও বসে থাকে তারপরেও চুলা বন্ধ করে চুলার কাজ রেখে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে তাহলে যেখানে চুলাতে বসে যদি তারপরেও যদি অনুমতি না থাকে তাহলে এখানে বুঝতে হবে আমাদের স্ত্রীগণদেরকে মাবুনদেরকে যে তাদের উপর স্বামীর কত বড় হক জিদ এবং ধর্মী যেটা বলা হয় জিদ করে রাগ করে এভাবে অভিমান করে পরিবেশটা যখন নোংরা হয়ে যাবে এবং স্বামীর অবাধ্যে যখন চলে যাবে তখন এর ভিতরে মঙ্গল কিছু কামনা করা যায় না ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে ওয়ান আবি হরাতাল্লাহ হোক আনিন নবী সাল্লাম কল লাউ কুন্তু আমির আহাদান আইন এস জুদালি আহাদিন লা আমারতুল মারা আতা আন জুদালি যাও জিহা রবাহ তিরমিদি ওকাল হাদিসুন হাসানুন সাহি আবু হরাজ আল্লাহ তিনি বলেন রসুল্লাহ হাসান বলেছেন লাউ কুন্তু আমিরান আহাদান আমি যদি কোনো ব্যক্তিকে হুকুম দিতাম আই ইয়াস জুদালি আহাদিন কাউকে সেজদা করার জন্য আমি যদি কাউকে সেজদা করার জন্য নির্দেশ দিতাম আমার তুল মারা আতা আন তাসজুদালি জাউজিহা তাহলে আমি স্ত্রীকে নির্দেশ দিতাম স্বামীর জন্য সেজদা করার কিন্তু আল্লাহ তালা কাউকে সেজদা করতে নিষেধ করেছেন সেজদা কার জন্য হবে একমাত্র আল্লাহর জন্য তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ তালা নিজে বলছেন আমি যদি কাউকে সেজদা করার জন্য যদি কাউকে নির্দেশ দিতাম তাহলে স্ত্রীকে স্বামীর জন্য সেজদা করার নির্দেশ দিতাম কিন্তু সেজদা একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে এটা কাউকে আল্লাহ তালা অনুমতি দেননি আন মা মাদিবিন জবালিন আন আনিন নবী সাল্লাম কল লা তু উদি ইমরাতান জাউজা হাফিদ দুনিয়া ইল্লা কালাত জাউজাতুহু মিনাল হুরিল আইন লা তুযীহি কাতালাকিল্লা ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন মাজ বিন জবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুযী ইমরাতুন জাউজা হাফিদ দুনিয়া যখন কোনো স্ত্রী দুনিয়ায় যখন স্বামীকে যদি কেউ কষ্ট দেয় ইল্লা কালাত জাউজাতুহু মিনাল হুর আল্লাহ তালা ওই পুরুষ যদি দিনদার হয় নেককার হয় আল্লাহ তালা ওই পুরুষের জন্য জানাতে কি রেখেছে হুর তো আল্লাহ তালা তার জন্য যে হুর রেখেছে সেই হুর ওই উপর থেকে বলে লা তুজি কিল্লা ধ্বংস হোক হে স্ত্রী হে মহিলা তুমি তাকে কষ্ট দিও না ফাইন ফাইন্নাহা হুয়াইন্দাক দাখিল কারণ সে তোমার কাছে সাময়িক একটা মেহমান আর স্বামীটি তোমার কাছে সাময়িক একটা কি মেহমান অচেরেই হয়তো তোমাদেরকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে অচেরেই তোমাদেরকে ছেড়ে তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে আন উসা বাতামিনী জাইদিন আজাল্লাহ আনহুমা আনিন নবী কল মা তারাক্তু বাদি ফিতনাতান হিয়া আদর্রু আলা রিজাল মিনান নিসা উসামা বিন জাই রাজিয়াল্লাহ তাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমি আমার পরে যত ফেতনা রেখে গেলাম এই সবগুলি ফেতনার ভিতরে সবচেয়ে বড় ফেতনা পুরুষের জন্য মহিলা পুরুষের জন্য মহিলার চাইতে বড় ফেতনা আমি দুনিয়ায় কিছু রেখে গেলাম না বোখারে বসলেন হাদিস আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এই সুন্দর বাণীগুলি শুনে এর উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে যেন পরস্পর একে অপরের হক আদায় করার তৌফিক দান করেন এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা Al Rayan bank Quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three SWIFT BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিস টিভি বাংলায়